পৃথিবীতে যখন জ্বলে উঠেছিল অশান্তির দাবানল গোত্রে গোত্রে সংঘাত হিংসা রাহাজানি আর মানবতাকে ভুলুণ্ঠিত করার মতো অসংখ্য পাপাচারে মত্ত হয়ে যখন মানব জাতির মুক্তির সকল দুয়ার রুদ্ধ হয়ে গিয়েছিল শান্তির অন্বেষায় যখন মজলুম মানব সম্প্রদায় মাথা কুটে মরছিল তখন বিশ্ববাসীর তরে রাহমাত হিসাবে এ পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তিদূত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলমিন তার সারাটি জীবন ব্যয় করেছেন মানুষের কল্যাণে উম্মতের কল্যাণ চিন্তায় কেটেছে তার প্রতিটি মুহূর্ত এমনকি বিদায়ের চূড়ান্ত ক্ষণেও আমাদের চিন্তায় তিনি ছিলেন পেরেশান যার মাধ্যমে আমরা পেলাম সত্যের দিশা যার বদৌলতে পেলাম মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে সম্পর্ক গড়ার সহজ সরল পথ যার উসিলায় আমরা পেয়ে ধন্য হয়েছি আল কোরআনুল করিমের মতো ঐশী কিতাব যার বেনজির কোরবানির মাধ্যমে আজ বিশ্বজুড়ে পথ পথ করে উঠছে হৃদায়তের শুভ্র পতাকা সেই সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলে আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আজ শুয়ে আছেন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সে জমিন তো আমাদের পরম প্রিয় জমিন প্রতিটি মুসলমানের অন্তর বেকুল হয়ে থাকে রওজায় আধারের পাশে দাঁড়িয়ে রাসুলের সানে সালাম দরুদ পেশ করার তামান্নায় দেহ পিঞ্জিরায় আবদ্ধ মন সকল প্রতিকূলতাকে ডিঙিয়ে ছুটে যেতে চায় সেই পবিত্রতম স্থানে কাঠের পিঞ্জিরায় বন্দি পাখি যেমন বিরহের যাতনায় ছটফট করে তেমনি প্রতিটি মুমিনের অন্তরে রাসুলের সান্নিধ্য লাভের দুর্নিবার আকাঙ্ক্ষা চিরজাগ্রত থাকে প্রিয় শ্রোতা আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে রাসুল প্রেমে রচিত অসাধারণ নাথ সহ বেশ কিছু ইসলামী সঙ্গীতের অনবদ্য এক আয়োজন লাভবাহিক সঙ্গীত একাডেমির প্রধান পরিচালক মোহাম্মদ আবু জাফরের কণ্ঠে কাঠের পিঞ্জিরা কাঠের পিঞ্জিরা কাঠের পিঞ্জিরা